সুরা আল কারিয়া بسم الله الرحمن الرحيم পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে القارعة ما القارعة ভয়াবহ দুর্ঘটনা কি সেই ভয়াবহ দুর্ঘটনা وما أدراك ما القارعة তুমি কি জানো সেই ভয়াবহ দুর্ঘটনাটি কি يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش সেই দিন যখন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় এবং পাহাড়গুলি রং বেরঙের ধুনা পশমের মতো হইবে فأما من ثقلت موازينه فهو في عيشة راضية অতপর যাহার পাল্লা ভারী হইবে সে পছন্দ মতো সুখে থাকিবে আর যাহার পাল্লা হালকা হইবে গভীর গহবরই হইবে তার আশ্রয়স্থল আর তুমি কি জানো উহা কি জিনিস না উহা জ্বলন্ত আগুন